এক হও মুসলিম এক আজ এক হওয়া ইমানের মূল কারু কাজ এক হও মুসলিম এক আজ এক হওয়া ইমানের মূল কারু কাজ এক হও মুসলিম এক আজ এক হওয়া ইমানের মূল কারু কাজ আল্লাহর চুকে ধরো এক হয়ে দুর্জয় কাফেলাও গরু এক হয়ে আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে দুর্জয় কাফেলাও গরু এক হয়ে নারায় তকবীর তোলরে আওয়াজ নারায় তকবীর তোলরে আওয়াজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারুকাজ শয়তান চায় না তো কগরি হাতে হাত কাঁধে কাঁধ যে হাত করি শয়তান চায় না তো কগরি হাতে হাত কাঁধে কাঁধ যে হাত করি সহজে কায়েম করি কোরআনের রাজ সহজে কায়েম করি কোরআনের রাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারুকা কোরআনের ডাকে এক কাতারে দাঁড়াও ফতোয়ার সে যাও ভুলে যাও কোরআনের ডাকে এক কাতারে দাঁড়াও ফতোয়ার সারিসি যাও ভুলে যাও উপহার দিতে হলে দিনের সমাজ উপহার দিতে হলে দিনের সমাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারুকাজ মতভেদ করে করে আজকে মমিন পৃথিবীর কাছে হলো কত যে কমিন মতভেদ করে করে আজকে মমিন পৃথিবীর কাছে হলো কত যে কমিন শির থেকে চলে গেল বাদশাহী তাজ শির থেকে চলে গেল বাদশাহী তাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারুকাজ ঐক্যকে ভয় পায় সারা দুনিয়া ভয় পায় সন্ত্রাসী যত খুনিয়া ঐক্যকে ভয় পায় সারা দুনিয়া ভয় পায় সন্ত্রাসী যত খুনিয়া হোক না সে যত বড় মহারণবাজ হোক না সে যত বড় মহারণবাজ এক হও মুসলিম এক হওয়াজ এক হওয়া ইমানের মূল কারুকার ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার মর্যাদা শক্তি সে মহাজনতার ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার মর্যাদা শক্তি সে মহাজনতার ক্ষুদ্রকে সে বানায় রাজা মহারাজ ক্ষুদ্রকে সে বানায় রাজা মহারাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারুকাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারুকাজ এক হও মুসলিম এক হও আজ হওয়া ইমানের মূল কারুকা